করেছেন আলহামদুলিল্লাহ এবং আমাদেরকে আখেরাতের কামিয়ানির জন্য যেসব ব্যবস্থা রেখেছেন তার মধ্যে একটা বিশেষ ব্যবস্থা হল রমজান শরীফ সিয়াম সাধনা এটা আমাদের নিকটবর্তী তার জন্য এখন থেকেই তৈরি হতে হবে গত দুমাত্র বলেছিলাম আমাদের প্রিয় রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই এই দোয়া যখনই মনে পড়ে মাঝে মধ্যে পড়া اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا الله رمضان সাবান মাসে বরকত দান করো আল্লাহ যদি বরকত দান করে তো আপনার আমার জন্য প্রস্তুতি নেওয়া সহজ হবে এই জন্য দ্বিতীয় মধ্যে বলা হয়েছে অবাল্লিঙ্গা রমাদান আমাকে রমজান শরীফ হাসিল করার তৌফিক দান করো আনে রমজান সামনে যে রমজান এই রমজান যেন আমি পেয়ে যাই এর মদর করতে পারি আল্লাহ আমাকে সে তৌফিক দান দুটা কথা এখানে বলা রমজান যাতে পাই শুধু পাইলে হলো না প্রস্তুতি নিয়ে যাতে পাই তাহলে রমজানকে কদর করা যাবে এবং রমজানের দ্বারা যে উদ্দেশ্য ছিল আল্লাহ আমার যে মুস্তাকি বানাইতে চায় মুস্তাকি আল্লাহ বানাইতে চান ওই উদ্দেশ্যে আমরা পুরাপুরি কামিয়াব এর জন্য আমাদের যা করতে হবে এখন থেকেই নিজেকে গুণামুক্ত করার জন্য ঠিকই করতে হবে নিজের জিন্দগিকে অনুসন্ধান করতে হবে আমার আমলের মধ্যে কি ভুল আছে যখনই একটা মানুষ কালেমা পড়ে এর অর্থ বুঝে কালেমা পড়ে তখন তার নিজের এখতিয়ার নিজের চাহিদা সব খতম হয়ে যায় সে নিজের মর্জি মোতাবেক কিছু করার অধিকার রাখে না তখনই বলল একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কোন নাবুদ নাই আর কোন উপাস নেই মোহাম্মদুর রসুল্লাহ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার রসুল রসুল স্বীকার করার সাথে সাথে তার তরিকা ছাড়া দুনিয়াতে যত তরিকা চালু আছে সবগুলোকে বাতিল করে দেওয়া হয় কোন তরিকা আমি গ্রহণ করব আমার নবী সাল্লাহ যে তরিকা দিয়ে গেছে এর বাইরের কোন তরিকাকে আমি পছন্দ করবো কোন ব্যাপার না করি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সব জীবনে আমার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তরিকা রেখে গেছেন হাদিসের কিতাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে লিপিবদ্ধ করা আছে ওতে আমার তরিকা এর বাইরে যত তরিকা পেশ করা হোক তত তরিকা আমাদের সামনে আছে কেউ পুঁজিবাদের তরিকা দিচ্ছে ক্যাপিটালিজম কেউ লেনিনের তরিকা দিচ্ছে কেউ মাওসেতুকর তরিকা দিচ্ছে কত রকম তরিকা এক এক যুগে আবিষ্কার হয়েছে সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা তো পড়েছি মোহাম্মদ সব তরিকা বা এই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তালার সাথে ওয়াদা হয়ে যায় অঙ্গীকার হয়ে যায় আল্লাহ আর কাউকে মাহবুব বানাই দেবো সেখানেই কোন মুসলমান কবরে যে চিন্তা করবে পীরের পায়ের চিন্তা করবে কবরে যে দল করবে কবরে মকুট চাইবে নিজের পীরকে গায়েব জাননেওয়ালা মনে করবে গায়েব জানে অনেকে বলতেছি তার বাবার কাছে কিন্তু বলাও দিতে কেন ওনার কাছে বলার অর্থ উনি জানেন না ওনার কাছে বলার অর্থ এই দাঁড়ায় আমি এখন যে কি বিপদে আছি এটা ওনার জানা নেই তাই জানায় ওনার কাছে সাহায্য চাইলাম এটাও ওনাকে নাকি ছোট করা হয় এই জন্য ওনাকে জানানো ব্যয় কি করতে হবে বিশ্বাস রাখতে হবে উনি মুড়িদের সব অবস্থা জানতেছেন তো এর জন্য উনি ব্যবস্থা গ্রহণ করতে এই বিশ্বাস রাখতে হবে এই ব্যবস্থা যদি কেউ রাখে তার পীরের ব্যাপারে তার খাজা বাবার ব্যাপারে এটা বেইমানি হয়ে গেছে তার তাত্ত্বিক দূরের কথা কোন নবী রসুল পর্যন্ত চলে যান এই ক্ষমতা রাখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম গ্রামের জামাতকে আলেমদের জামাত নর্থ এলাকায় পাঠাইলেন পথে কিন্তু কাফেররা এই পুরা জামানকে শহীদ করে দিল হাতিসের কিতাবে আছে ওয়াকে বীর মাউনা বীর মাউনা মাউনাকে কুয়ার বলো ওটা তাদেরকে শহীদ করে দেয় কিন্তু আল্লাহ তো জানতেও পারে না পরে আল্লাহ তালা জানাইছে জানতেও পারেন নাই এবং তাদের কোনো সাহায্য করতে পারে না যিনি নবীদের সত্তা তিনি বিষ্ণুর মাইলের মধ্যে কি ঘটনা ঘটতেছে এটাই জানতে পারেন নাই তাতে কোনো সাহায্য করতে পারলেন না তারা শহীদ হয়ে গেল হুজুর সাল্লাহ এক মাস পর্যন্ত কুমুতে না দেলা পড়ে ওই কাফেরদের বিরুদ্ধে বদবন মানে আল্লাহ পক্ষ থেকে আয়াত না দিল তখন থেকে বন্ধ করে দিল কেউ যদি নবীদের সরকার থেকে বুজুর্গ হওয়ার দাবি করে এটা গ্রহণযোগ্য নয় শয়তান গুমরাহি এগুলো গ্রহণযোগ্য সুতরাং কালেমা পড়ার সাথে সাথে আমরা প্রত্যেকে ঘোষণা করে দিয়েছি আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো উপাস্য নেই কারো কাছে সন্তান চাইব না উদ্দেশ্য পূরণ করার জন্য দোয়া করব না শ্রদ্ধা করব না মান্য মানব না কিছুই করব না অদা করা হয় আমাদের কোনো এখতিয়ার কালেমা পড়ার পরে কোন এখতিয়ার ইবাদত আল্লাহর জন্য খাস ঘোষণা করে দিয়েছি আর কোন তরিকা গ্রহণ করব না একমাত্র মোহাম্মদ রসুল্লাহ যে তরিকা রেখে গেছেন কোন তরিকা মুসলমান গ্রহণ করতে পারে না করলে হাসনের ময়দানে আটকা পড়বে তার তরিকার বলছে না আমার কাছে সাফাত দিতে আসত তুই কার তরিকার করছিল আমার তরিকার করছিল কি হবে তখন কাজেই এই কালেমা এমন এক কালেমা এই কালেমা অর্থ বুঝে কোন কাফের যখন পড়ে তো পড়ার আগে জাহান্নামি থাকে পড়ার সাথে সাথে জান্নাতি হয়ে যায় এক মিনিট আগে জাহান নামে অর্থ বুঝে এই কালেমা পড়লো যে কালেমা পরে আমি আর কারো ইবাদত করতে পারবো কারো ইবাদত করতে পারবো হ্যাঁ পীরের বাইরে চিন্তা করা পীরের মানব করা জন্য ইবাদত করা করা করা সব ঠিক এই বুঝে যখন কালেমা পড়ল এক মিনিট আগে জাহান নামে ছিল এক মিনিট পরে জান্নাতি হয়ে গেল এক মিনিট আগে আল্লাহ দুশ্মন ছিল এক মিনিট পরে আল্লাহ দোষ হয়ে গেল এক মিনিট আগে মুসলমানদের দুশ্মন ছিল ইসলামের দুশ্মন ছিল এক মিনিট পরে ইসলাম এবং মুসলমানদের দশ হয়ে গেল দশ হয়ে গেল হাসির কলেমায় এক মিনিটের মধ্যে পরিবর্তন হয়ে যায় হ্যাঁ বদলের যুদ্ধে বদলের যুদ্ধে ইসলামের প্রথম জিহাদ এই কালেমা কি পাওয়ারফুল ছেলে বাপকে কতল করেছে বাপ ছেলেকে কতল করেছে অর্থাৎ এই যে শারীরিক বন্ধন কালেমার সামনে তুচ্ছ হয়ে যায় এই কালেমার সামনে শারীরিক বন্ধন এটা বেকার হয়ে যায় বছরের যুদ্ধে কথার কথা ছেলে মুসলমানদের দল বা মক্কাতে আসছে কাফের দলে তো ছেলে বাপ কাপের ইসলামের খাতেরে বাপ ইসলামকে মিটাইতে ইসলামকে ধ্বংস করতে হবে বাপকে কতল করতে চিন্তা করা যায় বাপ আল্লাহ দুঃখ ওরকম বাপ মুসলমান ছেলে কাফের ছেলে আবু জাহেলের সাথে আছে বাপ ছেলেকে কতল করেছে এমন কালেমা যেখানে যত শারীরিক সম্পর্ক হোক জন্ম সম্বন্ধ হোক সব বেকার হয়ে যায় এখানে সম্পর্ক আল্লাহর সাথে আল্লাহর সাথে যে আছে তার সাথে মহাব্বত যে আল্লাহর বিরুদ্ধে তার সাথে দুশ্মনী এই জন্য আপনি দুনিয়ার দিকেও যাবেন তাই তার ভাষা না বোঝেন তাকে চেনেন না জানেন না কিচ্ছু না কিন্তু আপনি এতটুকু জানতে পারলেন যে আপনিও মুসলমান এই লোকটাও মুসলমান সাথে সাথে আপনি অন্তরের মধ্যে তার প্রতি একটা মহাপত্তাই চাইছেন অনুভব হবে কেন কোরআনে কোরআন আল্লাহ তালা বলে দিয়েছেন দুনিয়ার সমস্ত মুসলমান ভাই ভাই ইন্নামাল মানে ভাই তো কোরআনে কারণে আল্লাহ তালা আপনিও কলেমা পড়ছেন ওই লোকটাও কলেমা পড়ছে আপনাকে ভাই গণ্য না করছে ভাইকে তো মহাপ করতে হবে কিচ্ছু বোঝেন না তার ভাষাও বোঝেন না কিছু বোঝেন না কিন্তু আপনার ভাই ওকে ইশারায় হইল কি করতে হবে ওর যদি কোনো বিপদ থাকে তো বিপদ দূর করতে হবে খেদমত করতে হবে আমার ভাই আমার ভাই সেও অত্যন্ত সফল ঠিক বলে কোন কথা না বুঝেন আপনি যান একটা কথা তো বুঝবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সে বলবো আলাইকুম আসসালাম রহমতুল্লাহ কিছু বোঝা দরকার নেই এমন একটা জিনিস শিক্ষা শিক্ষা দিতে ইসলাম দুনিয়ার সেখানে যান যে ভাষা হোক এইটুকু আপনি বুঝবেন বাকিরা ইশারা চালাই দেবে আর আমাদের হাদিস খাবার দেখতে যারা হাত করছে একটা আরবিও জানে না সব ইচ্ছা করে করে কেনাকাটা করে ব্যাগ ভরে লয়ে আসছে কোনো আরবি জানে না ইচ্ছা হয়েছে ইশারা যাওয়া হয়েছে আল্লাহ তালা আদিব যে কালেমা কাঠি বন্ধন বন্ধন যে আমাদেরকে বেঁধে দেবে কোন সম্পর্ক নেই সে আপনার ভাই আর একজন আপনার মায়ের পেটের ভাই কিন্তু ইসলামের দুশ্মন ইসলাম পছন্দ করে না আপন ভাই আপনার দুশ্মন তালেবাস কারণে দুনিয়ার এক প্রান্তে মানুষ আপনার দোস্ত হইতেছে আর আপন ভাই কি হইতেছে দুশ্মন হয়ে গেছে কারণ সে ইসলাম মেটাইতে চায় আপনি ইসলাম জিন্দা করতে চান এটা যুদ্ধের ময়দানে ওই ভাই আপনার তলোয়ার থেকে বাঁচতে পারবে না এক সেকেন্ড আগে এক মিনিট আগে জাহান নামে ছিল এখন জান্নাত ফিরে গেছে কি আজিব এক মিনিট আগে তার যারা দর্শক ছিল অন্য কাফেররা তারা এখন দুশ্মন হয়ে গেল এতদিন তারা দুশ্মন ছিল তারা কি হয়েছে তারা দস্ত হয়ে গেছে কালেমা পড়ার সাথে সাথে এতদিন তারা দস্ত ছিল তারা দুশ্মন হয়ে গেছে আর এতদিন যারা দুশ্মন ছিল মুসলমান <coughs> তারা ধ্বংস হয়ে গেছে হিন্দা উহুদের যুদ্ধে রসুল্লাহ সাল্লা সাল্লামের চাষা কলিজা চাবাইছে কলিজা চাবাইছে আবু সুফিয়ানের সেই আবু সুফিয়ানের স্ত্রী কয়েকদিন পরে মুসলমান হয়ে গেল ভাই আল্লাহ রসুলকে বলল রসুল আল্লাহ গতকাল আপনার থেকে নিকৃষ্ট কোন মানুষ পৃথিবীর মধ্যে আমার নজরে ছিল গতকাল পর্যন্ত আমার নজরে আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আপনার কারণে ঘরে ঘরে গোলমাল হয়ে গেছে একজন মুসলমান একজন কাপের দুজন গোলমাল হয়ে গেছে পুরো আরবে একজন মুসলমানের দিতে স্বামী মুসলমান স্ত্রী কাপের কোথাও স্ত্রী মুসলমান স্বামী কাপের এটা খুব লেগে গেছে এই কাজটা কোনো খারাপ না অনেক সময় যে সমস্যা হয় এটা সমাধানের ভিত্তি কতগুলো সমস্যা এরকম হয় যে সমস্যাগুলো কি সমাধানের ভিত্তি কোনো কোনো ওষুধ আছে এটা খাইলে রোগ বেড়ে যায় ঝামলানো কিছু নেই ওটাই আলাপ তো ওষুধে কাজ করতেছে কালকে আবার দিয়ে দেবে কমার লাইন শুরু হয়ে যাবে ওই ওষুধের আলামত এটা এটা খাওয়ার পথে বাড়ায় তো বুঝবেন যে এটাতে ফেরত অনেক অসুবিধা ইসলাম যখন শুরু হয় কোন এলাকায় তো প্রথম কয়েকদিন প্যাস লাগে ওই প্যাসটা সংশোধনের ভিত্তি পরে ওই এলাকায় ইসলাম কায়েম হয়ে যায় এই যে সমাজটা হল এর উদাহরণ এরকম যে এক এলাকায় রাস্তা জায়গা জায়গা নষ্ট হয়ে গেছে এখন এটা ফেসারা হয়ে গেছে সেন্টার পাস হয়ে গেছে যে রাস্তা এখন সুন্দর সুন্দরবন করা হবে তখন লোকজন আছে আজকে যেগুলো ভালো ছিল এগুলো ভাঙতে আরম্ভ করে অনেক মূর্খ লোক ভেজার ভেজারে এখান তো আমরা দেখতে পাচ্ছিলাম এক কাদা ধরা এটাও ভেঙে কাদা বানাই দিল সব খারাপ হলে এটা তো ভালো ছিল এটা নষ্ট করে দিল তারা বকা বকে আরম্ভ করলো বুঝতেছে না এই যে ভালোটাও নষ্ট করলো একটু পরে পুরোটাই আবার কি হয়ে যাবে ভালো হয়ে এই খারাপটা ভালো হওয়ার ভূমিকা এই যে ভাঙ্গা হলো এই ভাঙ্গাটা ভালো হওয়ার কি ভূমিকা ইসলাম আসার পরে দিনদারি যখন আসে লাগে স্বামী স্ত্রীর জন্য মসজিদ ছিল হ্যাঁ, স্বামী চিন্তার হয়ে গেছে বাড়িটাকে রাখছে বিবি বরদাস্ত করে না কেউ বরদাস্ত করে না কেউ যখন মজবুত থাকে দেখা যায় পরে আবার কি হয়ে যায় হ্যাঁ দুজনে চিন্তার হয়ে এক দুজন জাহান নামে চাকরি ছিল একজন জান্নাতের রাস্তায় আসছে আরেকজন বিগড়াই গেছে এই বেচারা দোয়া করতে রয়েছে আল্লাহ আরেকজন তো ঠিক করে আরেকজন তো ঠিক করে এই তো ইতিহাস নবী সাল্লাহ মেয়ে জয়না মুসলমান হইল কিন্তু জয়নামের স্বামী মুসলমান হল বদলের যুদ্ধে কাফারদের সাথে বন্দী হয়ে আছে রসুলের জামাতা বন্দী হয়ে আছে সত্তর জন লিডার তো গেছে গা একদম পতল হয়ে গেছে আর সত্তর জন বন্দী আসলো হুজুরের জামা ত্যাগ মুসলমানদের পরামর্শ হলো যে সিডিয়া নিয়ে ছাড়া হবে সিডিয়া নিয়ে হুজুর আলী সালাম সিডিয়া ঠিক করে দিল নিজের জামাতাকেও মাফ করলেন না জামাতকেও মাফ করলেন তাকেও ফিটিয়ার পরে সে ফিটিয়ার না পৌঁছে আনসাররা একটু সুপারিশ করছিল হুজুর আমাদের ভাগ্নেটা মাফ করতে চাই ভাগ্নে আনসাররা ভাগ্নে দ্বারা বুঝাইছে হজরত আব্বাস রাজি আল্লাহ তালান হুজুরের চাচা ভাগ্নে এই জন্য বলছে যে হুজুরের দিনে দাদা হ্যাঁ আব্দুল মুতালিব উনি মূলত আলসাবটা ধাইনে ছিল আব্দুল মুতালিব তার বাপের নাম হল হাসেম এই হাসেম বিবাহ করছেন মদিনায় সেইখান থেকে ওনার যে ছেলে হয়েছে এল আব্দুল মুস্তালিম মদিনার মেয়ের ঘরের ছেলে এটা আব্দুল মুতালেব যখন আনসারিতে ভাগ্নে হলো আব্দুল মুতালেবের ছেলে হলো কি হ্যাঁ? আব্বাস ভাগ্নে ছেলেও ভাগ্নে তারা এইভাবে করলো আনসাররা খুব উঠিয়ার ছিল তারা এইভাবে করতে হুজুর আপনার তো তাপাতটা মাফ করতে চাই এটা বলে না খুব উঠিয়ার তারা তারা চিন্তা এইভাবে করলে আল্লাহ হুজুর রাগ হয়ে যাবে ও আমার টাকারে সাথে করতে আর দাম পাও না এই কথা যদি বলে ও উলিয়ার তারা দিনের ব্যাপার বলে বলছে আমার তো ভাগ্নেটা মাফ করতে চাই আপনি নিয়ে তো আমাদেরকে দিবেন আমাদের যুদ্ধ করছে বদলের যুদ্ধ আমাদেরকে তো দিবেন আমরা দিলাম না আমার ভাগ্নেটা মাফ করে দিব কথাটা ঘুরাই করি তাও মঞ্জুর করাতে পারে না এক পয়সা ধরা হবে পুরা দিকে বলতেছিলাম কালেমা আজিব জিনিস দুনিয়ার এক প্রান্তের মুসলমানকে ভাই বানায় দেয় আর আপনার নিজের মায়ের পেটের ভাই এটাকে দুশ্মন বানায় দেয় যদি সে ইসলাম মেটাইতে আসে যদি সে ইসলামের বিরুদ্ধে শিক্ষা দেয় তাকে আপনি দুশ্মন মনে করবেন এই কালেবার জীব কালেবা মিনিট আগে জাহান নামি এক মিনিট পরে জান্নাত খয়বার যুদ্ধের মধ্যে হুজুর আলাইসাল্লাম একটা কিল্লা রাও করে রাখছেন রাও হতা হয়ে হইতেছে না এর মধ্যে একটা রাখাল আসছে ইহুদিদের রাখাল এক পাল বকরি নিয়ে আসছে আজকে কোন মুসলমানের কাছে দিয়েছিল তোমাদের রাস্তা কোথায় কোন মুসলমান বলবে ওই যে সীমা দেখা যায় ওই সীমার মধ্যে আমাদের বাচ্চা কত মনে করছে কত পাইপ পেয়াদা কত বডিগার্ড কিছুই না সে ভিতরে ঢুকে গেল জয় নবী সাল্লাম ব্যাখ্যা করলেন দামি মানুষকে আল্লাহর গোলামি থেকে আল্লাহর ইবাদত থেকে বের করে এই ভুল বলছি মানুষের ইবাদত থেকে বের করে আল্লাহর ইবাদত শিখাই দেন মানুষ তো এখন মূর্তি পূজা করতেছে পাথরের পূজা করতেছে গাছের পূজা করতেছে মাছের পূজা করতেছে গাভি পূজা করতেছে এই যে মানুষ মখলুকের পূজা করতেছে এই সিরিজ থেকে বের করে আল্লাহর ইবাদত শেখানোর জন্য আসছি আমি ওই খালেক মালিকের দূত এবং এই দাওয়াত পাওয়ার পরে যে মানবে না বাধা হবে আমি তার সাথে জেহাদ করব এটা আমার আল্লাহর নির্দেশ তোমার ফাইবার লোকেরা মানে নাই তাদেরকে আমি দাওয়াত দিয়েছি তোমরা দাওয়াত গ্রহণ করো ওরা মুসলমান হয়ে যাও সুখে থাকো ভাই হয়ে যাওয়া আমার তারা মানে নাই তাদের জাহাজ করতে আছে তখন সে বলল যে আপনার ধর্ম তো ভালোই মনে হয়েছে আমি যদি আপনার ধর্ম গ্রহণ করি তাহলে কি হবে বলো তুমি গ্রহণ করলে এক মিনিট আগে তুমি জাহান নামে ছিল এখন তুমি ব্যস্ত হয়ে গেছ এবং আমি তোমাকে আমার সেনার সাথে লাগাই দেব সাথে লাগাই এবং যত মুসলমান দেখতেছ এদের যে অধিকার তুমি একটা গোলাম কিন্তু দাস কিন্তু আমি তোমাকে ওই অধিকার ওই অধিকার গোলাম তো হতভম্ব হয়ে গেছে যে আপনি আমাকে কিনার সাথে লাগাবেন আমার মতো কালো কুচ্ছিত মানুষ তার নেই আমার শরীর দিয়ে দুর্গন্ধ আছে আমার এগুলো দূর করার মতো তৌফিক নেই আপনি আমাকে চিনার সাথে লাগাবেন আমাকে সব মানুষের সমান অধিকার দিবে এটি আল্লাহর বিধান এখানে আমি গরিব কোনো পার্থক্য নেই সবাই এক কাতারে দাঁড়াবে আমির ফকির গরিব যে আগে আসবে আগে দাঁড়াবে এই না ধনীদের জন্য পয়লা কাতার ফকিরদের জন্য পিতরের কাতার আমার ধর্মে এটা নেই সব এক কাতার এক প্লেটে খাইবা তখন সে মুসলমান হয়ে গেল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল তো জিজ্ঞেস করলে এখন আমাকে কি করতে হবে মুসলমান হয়ে গেল কি করতে হবে বলো দেখা এখন তো কোনো আমাদের টাইম না তোমাকে নামাজ পড়াইব কোন আমাদের টাইম না তাই বলে আমাদের সাথে নামাজ পড়াইতাম আবার এখন রমজান মাসটা তো তোমাকে রোজা রাখতে বলবো আবার তোমার কোনো মাল দৌলত নেই যে তোমাকে ডাকাত দিতে বলবো আমার এখন হজের টাইমও না তখন পর্যন্ত হজের হুকুমও নাজেল হয়নি হজের হুকুমটা নাজেল হয়েছে মদিনায় যাওয়ার পরে নবম হিজড়িতে আর এই ঘটনা তো সপ্তম হিজড়িতে সব তখন আসেই নাই তোমার এই মুহূর্তে কোনো কিছু নেই একটা ইবাদত চলতেছে আমরা কাফেরদের সাথে জেহাদ করতেছি তুমি জেহাদে শরীর হইতে পারো বললো জেহাদে শরীর হলে কি হবে আল্লাহ রসুল সাল্লাহ বললেন যদি ফিরে আসো সে গাজী হয়ে ফিরে আসবে আল্লাহ তোমাকে অনেক খাওয়ার দান করবেন গরিমাতও দান করবেন আর যদি তুমি এই জেহাদ করতে যাই শহীদ হয়ে যাও আল্লাহ তালা তোমাকে বিনা হিসাবে জান্নাতুল খরদাও দান করবে তখন সে বললো তাহলে বুঝলো আমাকে ইজাজত দেন কিছুক্ষণ পরে যখন জেহাদ শুরু হবে আমিও কি করবো এই জেহাদের মধ্যে অংশগ্রহণ করতে চাই শেষে একটা প্রশ্ন করলো কিন্তু আমার সাথে যে বক্তির পাল এটা কি হবে ইহুদিরা তাকে বিশ্বস্ত মনে করে এই বক্রির পাল তার দায়িত্বে দিয়ে রাখছে যে বছরকে বছর ওই তাদের বক্রি চড়ায় ওখান থেকে টাকাটুকি পায় ওই বকরি চড়ানোর জন্য বেরোয়ছিল বেরোয় জানতে যে মুসলমানদের নবী বাচ্চা এখানে আছে তো তার ইচ্ছা হয়েছে হ্যাঁ কিন্তু দেখি বাচ্চা কিরকম দেখতে এসে মুসলমান হয়ে গেছে ওই জিহাদের জন্য তৈরি হয়ে গেছে বকরি কি করবে আল্লাহ বসুন এ কথা বলেন নাই বকরি সব জমা দাও আমরা গনিমাত হিসেবে কি করি জবাই করে খাইয়ে লই এটা বলেন নাই কারণ যুদ্ধ করে যখন জয়লাভ করতে পারা যাবে তখন এই বকরিগুলো কি হবে গনিমাত হবে এখন তো যুদ্ধ করে কি হয় নাই এখনো তো যুদ্ধ করে মুসলমানরা জয়লাভ করতে পারে নাই তার আগে কাফেরদের পাল গণিমাত কিভাবে হয় গণিমাত কত দিলে তো গণিমাত হয় না হ্যাঁ? বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় কিন্তু বেহুদার লোক যারা ইসলামের কোন মশলা মশাল জানেও না ধারও ধারে তারা তখন অনেক হিন্দুদের সম্পত্তি গরিবাদ করে দখল করে আমি তখন মাদ্রাসার ছাত্র তখন তারা মৌলানা পাস করি নাই তো সবাই জানে আমিও জানছি লেকচারের এক চ্যানেলের নাম কেউ আসছে মুসলমান কিন্তু ইসলামের সাথে সম্পর্ক খুবই কম খুবই দুর্বল এরা এই হিন্দুদের সম্পত্তি গণিমা ঘোষণা আরে তখন তো কোনো দেহাত হয় নাই মুসলমানরা হিন্দুদের মধ্যে কোনো দেহাত হয়েছিল তখন সেই দেহাতে মুসলমানরা জয়লাভ করছিল হিন্দুরা পরাজিত হয়েছিল এটা হিন্দু মুসলমান কোনো দেহাত হয়েছিল দেহাত তো হয় নাই গণিমাত করতে কার আল্লাহ তালা কাউকে ঠিকাদারি দেয় নাই কাউকে কোনো ঠিকাদারি দেয় নাই তুমি সেখানে স্টিকার লাগাই দিবা <coughs> ইসলাম ওটা ইসলাম হয়ে যাবে এটা গনিমাত ওটা গনিমাত হয়ে যাবে এইরকম কাউকে কোন ঠিকাদারি আল্লাহ তালা দেন নাই তোমাকে ঠিকাদারি মুখ দিলাম তুমি যেটাকে ইসলাম বলবা ওইটা ইসলাম সব ইসলাম হয়ে গেছে ব্যাংক ইসলাম হ্যাঁ বিমাও ইসলাম সব ইসলাম টেলিভিশনও ইসলাম মহিলাদের যে সব জব করতেছে এটাও ইসলাম সব ইসলাম ইসলাম বাইরের কিছু নেই ইসলামী মত আমি আমরা দেখে নাই আপনারা জানেন কিনা ইসলামী মত বেরোচ্ছে কিনা টেলিভিশন ইসলামী হয়ে গেছে ব্যাংক বিমা ইসলামী হয়ে গেছে সব পাবলিক ভোটার এখন ইসলাম আমি তো মুসলমান অসুবিধা কি ভোট তুলে রাখা স্পিকার লাগাইলে ইসলাম হবে ইসলাম ইসলামের একটা নির্দিষ্ট থিওরি আছে ওই থিওরি অনুযায়ী হইলে ইসলাম হবে ওর বাইরে আপনি যত ইসলাম ইসলাম করেন আর আন্তর্জাতিক বিশ্ব আপনাকে স্বীকৃতি দিক আপনি একজন ইসলামী পণ্ডিত কিন্তু আল্লাহ দরবারে আপনার কোনো দাম নেই আপনি যেভাবে ইসলাম করতেছেন ওটা সরিয়াতে নেই আপনি যেভাবে ইসলাম কায়ন করতেছেন ওইভাবে সরিয়াতে নেই মহিলারা আপনার সামনে বসে সওয়াল করতেছে তারা আপনার চেহারা দেখতেছে আর আপনি তাদের চেহারা দেখতেছেন কি সুন্দর ইসলাম মডার্ন ইসলাম কোন ইসলাম হল ইসলাম না আপনার ইসলামের চোখে কেউ মুসলমান হোক আর না হোক টেলিভিশন কিনতে তারা আপনি এরকম ইসলাম কায়ে করতেন কেউ মুসলমান হয়েছে কিনা আমার জানা নেই কিন্তু যারা জীবনেও টেলিভিশন দেখত না আপনার হচ্ছিল তারা কি করছে সবাই টেলিভিশন কিনছে এই হল আপনার ইসলামের খেদমত ইসলামের এরকম খেদমত করছেন টেলিভিশন কেনার হেডিক পড়ে গেছে ইসলাম হবে ইসলাম হবে না আপনাকে লন্ডন আমেরিকা দাওয়াত করা হয়েছে পাবলিক ধোকা খাবে কোন আলেম তো ধোকা খাবে আলেম যাবে ইসলাম বললে ইসলাম হয় না ওর একটা চৌহদ্দি আছে ওটা একটা ফর্মালিটি আছে ওর ভিতরে আসতে হবে ওর ভিতরে আসতে হবে ওর ভিতরে না আসলে আপনি যত সুন্দর কথা বলেন মানুষ যত বাহবা দিক যত সমর্থন দিক কোন দাম নেই আল্লাহর কাছে সবখানে আলম হওয়ার কাছে ওই ইসলামের কোন দাম নেই কোন দাম এইখানে মানুষ ধোকা খায় ধোকা খায় এত সুন্দর কাজ করতে কিন্তু আপনারা সমর্থন করেন না লোকটারে কি সমর্থন করবো ওনার লেবাসের মধ্যে ইসলাম নেই ওনার লেবাসের মধ্যে ইসলাম নেই উনি কথা দিচ্ছে গলত ডাকাতের টাকা দিয়ে টেলিভিশন চালাইতে গেছে কথা দিচ্ছে গলত ওনার কারণে মহিলা সব চেহারা খুলে বসে আছে কাজেই আরো যত ভাবাবাদিক ইসলাম তো বলতেছিলাম স্টিকার লাগাইলে ইসলাম হবে ইসলামী ব্যাংক বললে ইসলাম হবে না ইসলামী বিমা বললে ইসলামী হবে না ইসলামী টেলিভিশন বললে ইসলামী হবে না ইসলামী মত বললে ইসলামী হবে না স্টিকার লাগাইলে ইসলাম হয় ইসলামের নির্দিষ্ট বিধান ওই বিধানে আপনি যখন আসবেন ইসলাম বলা হয় এর আগে মূর্খরা বাহাবা দিবে জাহেলরা বাহাবা দিবে যা আপনি ইসলামের এত ক্ষেত্র করছেন আলমরা বলবে ইসলাম মিটাইছে না এই ইসলাম মিটাইছে কারণে যারা জীবনও সুদ খাইত না তারা সব সুদ করে হয়ে গেছে যারা জীবনও সুদ খাইত না এরা সুদ করে হয়েছে অনেকে এই বিমার কারণে আপনার ইসলামের কারণে যারা জীবনও টেলিভিশন দেখতো না তারা এখন টেলিভিশন দেখতো এই তো আপনার ইসলাম মূর্খরা আপনাকে সমর্থন দিবে মানে আলোয় দিবে তারা জানে ইসলামের একটা ডেফিনেশন আছে ওই ডেফিনেশন অনুযায়ী যেটা ইসলাম ওটা ইসলাম তো বলতেছিলাম একাত্তরে অনেক লোক হিন্দুদের মালকে গরিবাদ বলেছিল এটা তাদের ছাত্র উদ্ধারের মতো আছে তা ইসলামের মত আছে আল্লাহ রসুল তো নিলেন না যুদ্ধ করতেছেন তাও তো নিলেন না ওই বকরিগুলো কেন নেন নাই এখনো পর্যন্ত জয়লাভ হয়নি যখন কাফেরদের উপরে বিজয় অর্জন হবে বিজয় অর্জন হবে তখন তাদের মাল আপনার জন্য হালাল হবে তখন পর্যন্ত জিহাদ শেষ হয় নাই এর আগে তাদের মাল আপনার জন্য গরিবাস হবে না খুব ভালো জন্য বোকা খাইলে হবে বোকা খাইবেন এটা আল্লাহ দরবাজে টিকবে না আল্লাহ ইবাদত করবে যুদ্ধ শেষ হয়ে গেল তালিকা বানায় গেছে কারা কারা শহীদ হয়ে গেছে দেখা গেল একটা লোক শহীদ হয়ে গেছে কেউ তাকে চিনতেছে না ওর ঠিকানা দিতে পারতেছে না হুজুর দেখেন ওই সেই ওই লোকটার সে আসওয়াদ রাই রাই মানে রাখা সেই বই দেখুন হুজুর আলাইসালাম ঘোষণা করলেন আল্লাহ তালা আমাকে দেখাই দিচ্ছেন যে সে আল্লাহর কাছে আল্লাহ মাহবুব হয়ে গেছে আল্লাহ প্রিয় পাত্র হয়ে গেছে আল্লাহ তালা এই আফাদ রায়ের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সলা করেছে হুজুর কথা বললেন যে দেখো এই লোকটা শুধু কালেমা করছে এই লোকটা শুধু কালেমা করছে একটা ফেরদাও করে নাই একটা রুদাও রাখে নাই এক টাকা দান খরচ করে নাই কিচ্ছু করে নাই শুধু কালেমা পড়ছে জেহাদ করতে আসছে ময়দানে শহীদ হয়ে গেছে জান্নাতুল ফেরদাউসে চলে গেছে কাজে এই কলেমার এমন পাওয়ার শুধু এই কলেমা পড়ে যে মারা যাবে সেও জান্নাত পাবে সেও জান্নাত পাবে কাজেই এই কালেমার দাবি আমাদের বুঝতে হবে দেখ আল্লাহ তারা কাউকে উপাস্য মনে করা যাবে আল্লাহ তারা কাউকে গাড়ি থামায় মাজারে টাকা দিচ্ছেন মাজার ওলাকে মনে করতে চাচ্ছেন পাওয়ারের মালিক পাওয়ারের মালিক পাওয়ারের মালিক একমাত্র আল্লাহ রাবুল আপনি ফেরেক করেন আপনি কালেমার মধ্যে যে ওয়াটা করছিলেন সেই ওয়াটা ভঙ্গ করলেন প্রত্যেক মুসলমানের দায়িত্ব তার কোন অধিকার নেই আর কালেমা করার সাথে সাথে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেছে আল্লাহ তোমার ইবাদত ছাড়া কারোর ইবাদত করবো না হে আমার রসুল আপনার তরিকা ছাড়া তার তরিকা চলব না আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর হুকুম মতো হবে লোকজনের সাথে আচরণ আল্লাহ হুকুম মতো হবে নবীর তরিকা মতো হবে কারণ খুশি মতো কাউকে খুশি করার জন্য কিছু করবো না আমি আল্লাহকে খুশি করার জন্য করবো একটা কাজ করলে আল্লাহ খুশি হয় এক আত্মীয় বেজার হয় আত্মীয় বেজার হওয়াটা বড় কথা না আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে আমি এখানে বিয়ে পড়াইতে গেছি তারা ছবি তুলতে আমি এক ভ্রমণ মাসে দাও আমি তোমাদেরকে উপকার করতে আসি উন্নত তরিকে বিবাহ করার উপকার করতে আসি তো আমাকে শরীরের কর্মীর মধ্যে থেকে উপকার করতে হবে পুরো ছবি তুলবো আমাকে সহ আমি নিজে গুণাগার হয়ে গেলাম আমার আল্লাহ নারাজ হয়ে গেল আমার আল্লাহকে নারাজ করে আমি তোমাদের উপকার করতে পারবো না ইসলাম আমাকে শিখাই নাই আল্লাহকে নারাজ করে আমি তোমাকে উপকার করো সম্ভব কথা ছবি তুলতে হলে আমাকে বেদায় যাবো চলে যাবো আমাকে নিয়ে করাইতে হলে তো হাঁটা হয়ে যাবে তাদেরকে হটাইছে বের করছে এরপর আমি ব্যবহার করাইছি এই কথা শুধু আমার জন্য খাস না আপনাদের দায়িত্ব নিতে হবে আপনি বসা আছেন আপনি মুরব্বী মনে হইতেছে আপনাকে পরিষ্কার করতে হবে দেখো গোনা হয় আমি চলে যাবো আমাদের রাখতে চাও গোনা বন্ধ করতে হবে আর কোনো সুরত নেই আপনি আল্লাহকে নারাজ করেন না এটা বলতে গেলে এই আপনি নারাজ হয়ে যাবে আমার মেয়ের বিয়ের দিন এমন একটা কথা আপনি কইলেন এই কথা বলে আপনি চুপচুপ হয়ে গেছেন বিশাল মুসলমান এই ধরনের মানুষকে বলা হয়েছে গঙ্গা শয়তান আমি শয়তান বলা হয়নি মুখ বন্ধ জবান বন্ধ গঙ্গা ছয়টান বলা হয়নি আজকে আমরা রসুলের সমস্যায় বিয়ের মধ্যে যে দেয় বিভিন্ন মারা গেছে তাদের মধ্যে নিজের লোক মারা গেছে সেখানে সবই চলে আসবে সেই মসজিদগুলো পর্যন্ত গুণার থেকে পাপ নেই আমরা কিছুই বলি না ওখানে যে গঙ্গা শয়তানের টাইটেল নিয়ে আসে গঙ্গা শয়তানের বোবা শয়তানের টাইটেল নিয়ে আসে কোথায় গেল আমাদের ইমান ইমানের শক্তি কোথায় গেল এই জন্য এই কালেমার দাবি আপনাকে আমাকে বুঝতে হবে আমরা এই কালেমা করেছি আল্লাহ নাফার মানে আমরা হইতে দিব না আমার পরিবারের মধ্যেও না আমার আত্মীয় স্বজনের মধ্যেও না যদি মানাইতে না পারে চলে আসে আমার কথা না রাখে তোমরা জাহাজ নামে যাও আমাদের সাথে করে নেবা কেন আমার কান্তে পাওয়া রেখে জাহান্ন নামে যেতে চাও কেন আমাকে চাকরি রেখে এটা হবে এই হলো তালেবার তাক বুঝতে হবে তো বলতেছিলাম রমজানের তৈরি করার জন্য রমজানের তৈরি তাহলে কালেমার দাবি এই যে আমরা রমজান আসার আগে নিজের জীবনকে গুণামুক্ত করব গুণার তালিকা পড়ে গুণার তালিকা পড়ে মার্ক দেন ঠিক চিহ্ন দেন যে আমার ভিতরে কি গুণা পরে কোন আলেমের কাছে আছে ওই গুণা থেকে তোবা করার তরিকা শিখে নেন এটা সবচেয়ে জরুরি কাজ এইটা দ্বারা আপনার রমজানের রোজার হেফাজত হবে রমজানের রোজার কি হবে রোজার অর্থই গুণা ছেড়ে দাও আর এমন লোকের তারাবির দায়িত্ব দিতে হবে যে কোরআন একটু ধীরে সুস্থে পড়ে এখন হাতে দাদা পড়তেছে তারা কোরআন মধ্যে স্লিপ করে চলে পাওয়ার ক্ষেত্রে মানুষ যেভাবে পড়ে মধ্যে পা পিছলে যায় না আজকাল মধ্যে খায় খায় রুকু রুকু পাবে পরে একটা দেয় রুকু পুরো মধ্যে প্রত্যেকটা অক্ষরের চার আনা কি দুই আনা উচ্চারণ করে প্রত্যেকটা অফারে ষোলো আনা উচ্চারণ করতে হবে তো দুই আনা উচ্চারণ করে সিলিপ খেয়ে গেছে প্রচুর টান এইরকম পড়লে তারাবিতে কোনো সব হবে না তারাবির দায়িত্ব দেওয়া ঘোষণা করতে হবে আমি তারাবির কোনো বিনিময় নিব না কমিটি বলবে দিব না আবেশটা বলবে নিব না আল্লাহর সরিয়াতে কোন সুন্দর সফলের ইমামতি করে পয়সা নেওয়া দায়েজ করে নাই আরাম করে তারামি নামাজ পড়া সুন্নত কোরআন খতম করা সুন্নত বা উস্তাহাব যেহেতু তারামের বিনিময়কে হারাম করা হয়েছে তা আপনি হারাম কাজ করে সুন্নত কায়েম করবেন তো শরিয়াতে অনুমতি দেয় না হারাম কাজ করে উত্তাহ আদায় করবেন তো তার উদাহরণ এরকম যে পাখির ফজিলা শুনছে তো পাখি তো নেই তার কি করবে তো লুঙ্গি ধরে পাখি করে খরচ খরচ করে কি করছে উৎসাহ দেয় টাকার বিনিময়ে তারা পড়ানো এটা হলো লুঙ্গি খুলে চাকরি বানানো আরো কাজ করে উৎসাহ আদায় করবেন আপনি যাই এই কাজ করলে ওই মসজিদের যারা কমিটি আছে ইমাম আছে সবাই গোনার দিতে জড়িত হয়েছে গেছে সাফ মশলা বলে হ্যাঁ আমি তার সাথে আমার মহাপত হয় আল্লাহওয়ালা উনি আলাদাভাবে কোনো শক্ত না করে তার সুযোগ মতো হাতিয়া পেশ করুন তারাও কোনো বিনিময় না আমি ব্যক্তিগত ভাবে আপনাকে মহাপত করি মহাব্বতের নিদর্শন ধরুন আপনাকে আমি এই পাঁচশো টাকা এই একশো টাকা হাজিয়া দিলাম এটা কেউ নিশ্চিত করবে বিলকুল যায় এটা তার সাথে স্থায়ী সম্পর্ক থাকবে যা যখন সুযোগ হয়েছে শেষ করবে এই সময় দিতে হবে একবারে সব শেষ লেনদেন এটা চাই ইনশাল্লাহ আরো ব্যাখ্যা করা হবে সংক্ষেপে বলা হলো যে গুণা থাকতে পারলে রোজার হেফাজত হবে আর এইরকম হাতের রাখতে পারলে তারাবের ইবাদত হবে এটা বহুত জরুরি আগের থেকেই ব্যবস্থা করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ